বুক ভেসে যায় চোখের জলে কি দিয়ে বুঝাই বুক ভেসে যায় চোখের জলে কি দিয়ে বুঝাই স্বাধীন দেশে জন্ম নিয়ে পেলাম কি হায় স্বাধীন দেশে জন্ম নিয়ে পেলাম কি হায় বুক ভেসে যায় চোখের জলে কি দিয়ে বুঝাই বুক ভেসে যায় চোখের জলে কি দিয়ে বোঝাই স্বাধীন দেশে জন্ম নিয়ে পেলাম গানটি শুনছেন মোস্তাকিম সাংস্কৃতিক ফোরামের অন্যতম শিল্পী এইচ এম আব্দুল কায়ুমের কণ্ঠে রেসকোর্সের ওই ভাষণ শুনে জাগে কোটি প্রাণ অস্ত্র ধরো স্বাধীন করো বাঁচাও ভুনের প্রাণ রেসকোর্সের ওই ভাষণ শুনে জাগে কোটি প্রাণ অস্ত্র ধরো স্বাধীন করো বাঁচাও ভূমের প্রাণ নয় মাস লড়াই করে পেলাম চূড়ান্ত বিজয় নয় মাস লড়াই করে পেলাম চূড়ান্ত বিজয় এখন দিনে দিনে স্বাধীনতা হচ্ছে অভক্ষয় দিনে দিনে স্বাধীনতা হচ্ছে অবক্ষয় বুক ভেসে যায় চোখের জলে কি দিয়ে বুঝাই বুক ভেসে যায় চোখের জলে কি দিয়ে বুঝাই স্বাধীন দেশে জন্ম নিয়ে পেলামে কি হয় স্বাধীন দেশে জন্ম নিয়ে পেলামে কি হয় করতে স্বাধীন ঝরল দেশের তিরিশ লক্ষ প্রাণ শহীদ গাজীর রক্তে কেনা স্বাধীন এই ওয়াতান করতে স্বাধীন ঝরল দেশের তিরিশ লক্ষ প্রাণ শহীদ গাজীর রক্তে কেনা স্বাধীন এই ওয়াতান একাত্তরের দুশ্মনের মুখ আজও দেখা যায় একাত্তরের দুশ্মনের মুখাঝো দেখা যায় স্বাধীন দেশে জন্ম নিয়ে পেলামে কি হয় স্বাধীন দেশে জন্ম নিয়ে পেলামে কি হয় বুক ভেসে যায় চোখের জলে কি দিয়ে বোঝায় বুক ভেসে যায় চোখের জলে কি দিয়ে বোঝায় স্বাধীন দেশে জন্ম নিয়ে পেলাম কি হয় স্বাধীন দেশে জন্ম নিয়ে পেলাম কি হয় ধর্ম নিয়ে কেউ বায়াবার করছে কুলাহাল দাঁড়ি টুপি দেখলে তাদের বল রাজা কারবাল ধর্ম নিয়ে কেউ বায়াবার করছে কুলাহাল দাড়ি টুপি দেখলে তাদের বল রাজা কারবাল আসল রাজা কারের টুপি তোদেরই মাথায় আসল রাজা কারের টুপি তোদেরই মাথায় স্বাধীন দেশে জন্ম নিয়ে পেলাম কি হায় স্বাধীন দেশে জন্ম নিয়ে পেলাম কি হায় বুক ভেসে যায় চোখের জলে কি দিয়ে বোঝায় বুক ভেসে যায় চোখের জলে কি দিয়ে বোঝায় স্বাধীন দেশে জন্ম নিয়ে পেলামে কি হায় স্বাধীন দেশে জন্ম নিয়ে পেলামে কি হায় জঙ্গিবাদী খুঁজো কেন কৌমি মাদ্রাসায় অস্ত্র বাজে পটু যারা তারা তোমার ভাই মৌলবাদী খুঁজো কেন কৌমি মাদ্রাসায় অস্ত্র বাজে পটু যারা তারা তোমার ভাই ভার্সিটি আজ পরিণত সন্ত্রাসী রাখরায় ভার্সিটি আজ পরিণত সন্ত্রাসী রাখরায় স্বাধীন দেশে জন্ম নিয়ে পেলামে কি হয় স্বাধীন দেশে জন্ম নিয়ে পেলামে কি হয় বুক ভেসে যায় চোখের জলে কি দিয়ে বোঝাই বুক ভেসে যায় চোখের জলে কি দিয়ে বোঝাই স্বাধীন দেশে জন্ম নিয়ে পেলামে কি হয় স্বাধীন দেশে জন্ম নিয়ে পেলামে কি হয় স্বাধীন দেশে জন্ম নিয়ে পেলামে কি হয় স্বাধীন দেশে জন্ম নিয়ে পেলামে কি হয়